আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা না প্রভাতের সমীরণে দোলা দেয় দেহ মনে প্রভাতের সমীরণে দোলা দেয় দেহ মনে তবু কেন তুমি জাগো না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাস হে না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা না সোজা ছাড়ো চে দেখো পুবের ওই লালিমা ছুড়ে ফেল হৃদয়ে সব বাধা কালিমা সোজা ছাড়ো যে দেখো পুবের কালিমা ছুড়ে ফেলো হৃদয়ের সব বাধা কালিমা দুহাত ঊর্ধ্বে তুলে আল্লাহ মহান বল দুহাত ঊর্ধ্বে তুলে আল্লাহ মহান বল দিবসের কর সূচনা আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা হে নাম আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা হে নাম ছড়িয়ে দাও সবার তরে প্রেমের ফুলগুধারা আধারকে মারিয়ে জাগা ঘুমের পাড়া সবার তরে প্রেমের ফুল গুধারা আধারকে মারিয়ে জাগা ঘুমের পাড়া আর কোনো দ্বিধা নয় নয় কোনো পরাজয় আর কোনো দ্বিধা নয় নয় কোনো পরাজয় তাগুতকে ভেঙে গানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাস নাহে না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা হেনা প্রভাতের সমীরণে দোলা দেয় দেহ মনে প্রভাতের সমীরণে দোলা দেয় দেহ মনে তবু কেন তুমি জাগো না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা হেনা আজানে সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনা হে না